ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্যমূর্তি এনেছি আমরা বিষে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্যমূর্তি এনেছি আমরা বিষে করেছি জ্ঞাতি আমরা সেই জাতি আমরা সেই জাতি পাপবিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা মরুর তপ্ত বক্ষ নিঙারি শীতল শান্তি ধারা পাপবিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা মরুর তপ্ত বক্ষ নিঙারি শীতল শান্তি ধারা উচ্চ নিচের ভেদে ভাঙি দিল সবারে বক্ষ পাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্যমতি এনেছি আমরা বিষে করেছি খ্যাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কেবল মুসলমানের লাগিয়া আসেনি কইসলাম ইসলাম সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম কেবল মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম সত্যে যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম আমির ফকির ভেদ নাই সবে ভাই সব সাথী আমরা শেষ জাতি আমরা শেষ জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা শেষ জাতি সাম্যমত্রী এনেছি আমরা বিষ করেছি জ্ঞাতি আমরা শেষ জাতি আমরা শেষ জাতি নারীরে প্রথম দিয়াছি মুক্তি নর সমধিকার মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার নারীরে প্রথম দিয়াছি মুক্তি নর সমধিকার মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার আধা রাতের বোরখা উতারিয়ে এনেছি আশার ভাতি আমরা সেই জাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্যমূর্তি এনেছি আমরা বিষ করেছি জাতি আমরা শেষ জাতি আমরা শেষ জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা শেষ জাতি সাম্যমতি এনেছি আমরা বিষ করেছি গাতি আমরা শেষ জাতি আমরা শেষ জাতি আমরা শেষ জাতি আমরা শেষ জাতি